শোকে কাতর নন্দী নন্দীগ্রাম শোকে কাতর নন্দী নন্দীগ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জানালে শিল্পায়নের নামে কেন এ আগুন জানালে মানুষ মেরে জমি কেড়ে কেনে করবে উন্নয়ন শোকে কাতর নন্দী গা শোকে কাতর নন্দী গ্রাম মানুষ যদি সব যাই মরে আমার শিল্প করে শিল্পের নামে মানুষ যদি দাও মেরে তোমার পায়ের তলার মাটি যাবে সরে কেন তাই বলে সিদ্ধি কোলা এই ভুলেরই নাই ক্ষমা তাই বলেন কুলা এই ভুলেরই নাই ক্ষমা ক্যাডার দিয়ে পুলিশ দিয়ে জমিনে যাবে না তাহলে তাই সাতই জানুয়ারি তুমি করেছো খুন খারাবি তাই সাতই জানুয়ারি তুমি করেছো খুন খারাবি ভরত মণ্ডল শেখ সেলিমি বিশ্বজিৎ মাইতি তাদের করে ছোগ ক্ষতি শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম ভাঙা বেড়ার এরা যে সিরাজ নন্দী গ্রামের বাসিন্দা এদের ছিল একটি গোনা বলে আমরা ভিটে মাটি ছাড়ব না এদের ছিল একটি গোনা বলে ভিটে মাটি ছাড়ব না তার কারণে খেলগুলি এখনো বিচার হলো না ও গো সরকার তোমায় আর নেই দরকার ওগনি রব সরকার তোমায় আর নেই দরকার তুমি গদি ছাড়ো তলপি ধরো চলে যাও না এবার শোকে কাতর নন্দীগ্রাম শোকে কাতর নন্দী গ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জানালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম সিঙ্গুরে জমি তুমি নিয়েছ তার উপরে চীনের প্রাচীর দিয়েছো জানি না প্রাচীরটা থাকবে কি না থাকবে তুমি আর মন্ত্রী কেন তাই জনগণ যা খেপেছে নন্দী গ্রামের দৃশ্য দেখে জনগণ যা খেপেছে নন্দী গ্রামের দৃশ্য দেখে তুমি বাংলাটাকে দেবে বেঁচে তাই আজকে সমাজ জেগেছে ওরে আইরে নৌজওয়ান মোরা যে ভারত মাতার সন্তান ওরে আইরে নৌজওয়ান মোরা যে ভারত মাতার সন্তান মায়ের সম্মানকে করিতে রক্ষা যদি দিতে হয় দেব যান শোকে কাতর নন্দী গ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মের জমি কেড়ে কেনে করবে উন্নয়ন শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম শিল্পের নামে তুমি নর বলি করেছ আপসিকে আগুন জ্বালিয়ে মেরেছ শিল্পের নামে তুমি নর বলি করেছ তাপসিকে আগুন জ্বালিয়ে মেরেছ বলো এর নাম কি উন্নয়ন না দেশ বেচার ফন্দি তোমার এর নাম কি উন্নয়ন না দেশ বেচার ফন্দি তোমার চাতুরিটা পড়লে ধরা তুমি যাবে বৃন্দাবন তাই বলে জনগণ তুমি হয়ে যাও সাধান তাই বলে জনগণ তুমি হয়ে যাও সাধান মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মের জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নন্দীগ্রাম শোকে কাতর নন্দীগ্রাম জালিয়না হেরে গেছে আছে জালিও না বাগু হেরে গেছে নন্দী গ্রামের খুনের কাছে তাই কত মানুষ মরেছে ক্যাডার পুলিশের বেশে তাই কত মানুষ মরেছে ক্যাডার পুলিশের বেশে বন্দুকের গুলি চালিয়েছে এ কথা তো নয় মিছে কত মাও বোনেরা তারা হয়েছে ধরু সীতা কত মাও বোনেরা তারা হয়েছে নির্যাতিত কচি কচি মাসুম শিশুর তোমরা নিয়েছ প্রাণ শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম রাস্তা যত কাটা ছিল শিশুর লাশে ছিল তাসি শিশুর লাশেতে ভরা হলো শিশুর মায়ের কলি যা কেন ছিঁড়লি তোরা বলে যা ওরে শিশুর মায়ের কলি যা কেন ছিঁড়লি তোরা বলে যা তোমাদের এই উন্নয়নে এরা কি দিল বাধা ও গো গরিবের সরকার তোমায় আর নাই দরকার ও গো কৃষকের সরকার তোমায় আর নাই দরকার তিরিশ বছরে যা দিয়েছ মাই জানাই ধিকার সুকে কাতর নন্দী গান শোকে কাতর গ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নন্দীগ্রাম শোকে কাতর নন্দীগ্রাম চোদ্দ তিন দু হাজার সাথে সোনা চূড়াতে যা ঘটেছে চোদ্দ তিন দু হাজার সাথে সোনা চূড়াতে যা ঘটেছে গুলি বিধর দাস ছাব্বিশ বছর যার বয়স গুলি বিধর দাস ছাব্বিশ বছর যার বয়স পেটের ভড়ি বেরিয়ে পড়ে পিতা কানাই দাসের মাথায় হাত ওরে কে বা কারা কেন এমন করলি তোরা ওরে কে বাকারা কেন এমন করলি তোরা অন্ধকার নেমে আসে ব্যথিত পিতার প্রাণ শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নন্দীগ্রাম শোকে কাতর নন্দীগ্রাম পেছনে গুলি বিধ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পেছনে নামটি তার গোবিন্দ দাস বয়স ছিল যার সাতাশ নামটি যার গোবিন্দ দাস বয়স ছিল তার সাতাশ পিতা ভানু চরণ দাস খবর পেয়ে হয় হতাশ যেন কাল বৈশাখীর ঝড় নেমে এলো বুকে তাহার যেন কাল বৈশাখীর ঝড় নেমে এলো বুকে তাহার যেন আকাশ ভেঙে পড়ে গেল মাথাতে তাহার শোকে কাতর নন্দী গান শোকে কাতর নন্দী গান শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম গুলি বিধ বুকে পেটে ঝাঁঝরা হয়ে পড়ে আছে গুলি বিধ বুকে পেটে ঝাঁঝরা হয়ে পড়ে আছে সতেরো বছরের যুবক নামটি ইমদাদুল্লাহ সতেরো বছরের যুবক নামটি ইমদাদুল্লাহ পিতা আবু দুদয়ান গ্রামগর চক্র বেড়িয়া বলে ও গো খোদা তোমার বিচার হলো সাদা বলে ও গো খোদা তোমার বিচার হলো সাদা যারা করেছে এমন তুমি তাদের দিও গো সাজা শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নদী গাম শোকে কাতর নদী গাম সুপ্রিয়া জানা মারমা স্বামী যে তার সুকুমার জানা সুপ্রিয়া জানা মারমা স্বামী তার সুকুমার জানা মাথায় বিচ্ছিন্ন হয়ে মাথায় গুলির ঘায়ে খুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সোনা চূড়ার মাটিতে মায়েরই দেহ পড়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজেকে বিসর্জন দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজেকে বিসর্জন দিয়ে সোনা চোড়ারু মাটিকে গেল রক্তে রাঙিয়ে শোকে কাতর নন্দীগ্রাম শোকে কাতর নন্দীগ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর গাম শোকে কাতর নন্দীগ্রাম নটি পাঠিয়েছে নটি মৃত দেহকে অজ্ঞান বলে তমলুকে পাঠিয়েছে তাদের মধ্যে আটটি পুরুষ ও একটি হলো মহিলা তাদের মধ্যে আটটি পুরুষ ও একটি হলো মহিলা তমলুকের হাসপাতালে আরও একজন গেছে মারা তার নাম নাম তার সন্তু পাল তার গ্রাম সোনা চূড়া নাম তার সন্তু পাল তার গ্রাম সোনা চূড়া জন্মভূমিকে করিতে রক্ষা এরা গেল মারা শোকে কাতর নন্দী নন্দীগ্রাম শোকে কাতর নন্দী নন্দীগ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে বলো শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম আরো শতাধিক মানুষ তারা আঘাত শতাধিক মানুষ তারা আঘাতে হয়ে বেহু কারোর বা মাথায় বুকে হাতে পায়ে ও পিঠে পুলিশের গুলির ঘায়েতে হাসপাতালে ধুতেছে নন্দীগ্রাম হাসপাতালে যারা ভর্তি আছে গুলি বিদ্ধ পঁচিশ আরও অন্য আন্ন সাতাশ শোকে কাতর নন্দীগ্রাম শোকে কাতর নন্দীগ্রাম শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেন করবে উন্নয়ন শোকে কাতর গ্রাম শোকে কাতর নন্দীগ্রাম শেষ ছন্দ শুনলেন নন্দী গ্রামের হাসপাতাল ডাক্তার সুব্রত মাইতির রিপোর্টে নন্দী গ্রামের হাসপাতালে ডাক্তার সুব্রত মাইতির রিপোর্টে যতটুকু পাওয়া গেছে নার্স কল্পনা বলের কাছে যতটুকু পাওয়া গেছে নার্স কল্পনা বলের কাছে জমিয়েতে ওলামায়হীন সম্পাদক সিদ্দিকুল্লা চৌধুরী গণ উন্নয়ন ও জন অধিকার সংগ্রাম সমিতির গণ উন্নয়ন ও জন অধিকার সংগ্রাম সমিতির পর্যবেক্ষণ রিপোর্টে এম এ সামাদ যা পেয়েছে জানিয়ে দিল আজকে সবারে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে শিল্পায়নের নামে কেন এ আগুন জ্বালালে মানুষ মেরে জমি কেড়ে কেনে করবে উন্নয়ন শোকে কাতর নন্দী গ্রাম শোকে কাতর নন্দী গ্রাম